আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন শোকে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রবুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক যে সমস্ত মাতা পিতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদের কল ভরে দিক অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বা সুশিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চ শিক্ষা লাভ করে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে পারে আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ওমরাই যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের এই মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুক আমিন ইয়ারব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি পবিত্র গ্রহান্তে আল্লাহ রব্বুল আলমিনের এরশাদ হচ্ছে ওয়েদাস আলাকা এবাদি আন্নি হে আমার নবী যদি আমার বান্দাদের মধ্যে কেউ আপনার কাছে আমার বিষয়ে জিজ্ঞাসা করে ওয়েদাস আলাকা এবাদি আন্নি ফাইন্নি করিবন তো আপনি তাকে বলে দিন আমি তাদের খুব নিকটে বা তার খুব নিকটে যেটা অন্য আয়তেও জিকের হয়েছে আমাদের প্রতিপালক বলছে আকরব ইহিম হাবলিল ওয়ারিদ আমি আমার বান্দাদের যে জীবন রেখা বা জীবনশিরা তার চেয়েও তো নিকটে তো নবীকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে আমার নবী আপনি বলে দিন যখন আমার কোনো বান্দা আমার বিষয়ে আপনার কাছে প্রশ্ন করবে জিজ্ঞাসা করবে ফাইনি করিব উজিব দাওয়াত দায় দান আমি তাদের দুয়াকে কবুল করব যদি তারা আমাকে ডাকে বা আমার কাছে দোয়া করে তো উক্ত আয়তে আল্লাহ রব্বুল আলমিন নিজের বান্দাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে তোমরা আমার কাছে দোয়া করো দাবি করো চাও আমি তোমাদের দোয়াকে কবুল করব। তোমাদের দাবিকে পুরো করব। এর পরেও যদি বান্দা না চায় তো তার জন্য বান্দা দায়ী হবে খোদা নয় দুঃখের বিষয় আমরা আল্লাহর বান্দাদের কাছে যাচ্ছি আশা নিয়ে আছি অমুক আমার মনোকামনা আশা পুরো করে দেবে অমুক আমাকে সাহায্য করবে কিন্তু একবার সেই আল্লাহর কাছে যাচ্ছি না যে আল্লাহ তাকে দিচ্ছে যার কাছে আমি যেতে চাচ্ছি বা আশা নিয়ে আছি আল্লাহ যদি তাকে দিতে পারে তো আমাকে কেন দিতে পারবে না এই বিশ্বাসকে জাগান এই বিশ্বাসকে বৃদ্ধি করুন ইনশাআল্লাহ শান্তিপূর্ণ বা সম্মানিত জীবনযাপন করতে পারবেন কোনো বান্দা আত্মসম্মান যত সময় বজায় থাকে অন্যর কারোর কাছে হাত পাততে চায় না লজ্জিত হতে চায় না কেউ যখন কারোর সামনে হাত পাতে বা চায় বা দাবি করে তার নিজের আত্মসম্মানকে সে আঘাত করে তাই যায় মজবুরেতে যায় কেউ স্বেচ্ছায় কারো সামনে দাবি করে না আর অনেক অনেক সময় দাবি করার পরেও আমরা পাই না সামনেওয়ালা যার কাছে চাচ্ছি সে হয়তো আমার কষ্টকে বুঝতে পারছে না সে আমার সংকট বা আমার অসুবিধাকে অনুভব করছে না কোনো না কোনো বায়না করে টলিয়ে দিচ্ছে সেখানে চেয়ে এক তো পেলাম না আর চেয়ে বড় লজ্জিত হলাম অনেক অনেক সময় বান্দার কাছে চাইলে বান্দা রাগ করে আর এর একদম উল্টো আল্লাহর দরবার আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে বান্দা যদি না দেয় তো লজ্জিত হতে হয় আর আল্লাহ যদি না দেয় তো তাতেই আমার মঙ্গল মানে হয়তো ওই জিনিসটা পেলে আমি ক্ষতিগ্রস্ত হব আল্লাহকে ভুলে যাব তাই আল্লাহ আমাদেরকে ওই সব কিছু দেয় না যা আমরা চাই আল্লাহ আমাদেরকে ওটা দেয় বা তাই দেয় যেটা আমাদের জন্য মঙ্গল তাই কেউ একজন নবীর কাছে এসে বলছে নবী আল্লাহ এত দোয়া করছি আমার আমাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হচ্ছে না কেন তখন নবী বললেন তোমরা আল্লাহর উপরে অভিযোগ করছো একবার এ ভাবো যে তোমরা জীবনে কত পাপ করছো আর পাপের সাজার সঙ্গে সঙ্গে আল্লাহ কেন দিচ্ছে না সে সঙ্গে সঙ্গে সাজাও তো দিতে পারে তো তোমরা দোয়া কবলন হচ্ছে না বলে নালিশ করছো কিন্তু পাপের সাজা পাচ্ছ না একবার শুকুর করছো না কিন্তু বান্দা বান্দা অবুজ বান্দা বোঝে না আল্লাহর মায়া মহিমা বোঝে না মাতা পিতার চেয়ে তো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ নিজের বান্দাকে কখনো দুঃখে বা কষ্টে দেখতে চায় না আমরা নিজেরাই নিজের কার্যের মাধ্যমে নিজেকে ক্ষতিগ্রস্ত করে রেখেছি বা বিপদে ফেলে রেখেছি মুশকিলে ফেলে রেখেছি আমরা যদি আল্লাহ রসুলের কথা মেনে চলি কোরআন আমাদেরকে যেভাবে জীবনযাপন করতে বলেছে যদি আমরা সেইভাবে সব ফলো করে জীবনযাপন করি তা আমাদের জীবনে কখনো বিপদ আসতেই পারে না হ্যাঁ অনেক অনেক সময় আল্লাহ নিজের নেক বান্দাদের পরীক্ষা নেয় যাচাই করে যে আমার বান্দা কি না যদি শয়তানের বান্দা হয় তো সামান্য কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে রাস্তা চেঞ্জ করে দেবে শয়তানের পথে পতি হয়ে যাবে ভুল পথে চলে যাবে সে নিজের পরেশানির বা সংকটের সমাধান খুঁজবে যে তাই তার জন্য তাকে ভুল পথে যেতে হোক খারাপ কাজ করতে হোক কিন্তু যদি সে আমার বান্দা হয় তো হাজার কষ্টের পরেও আমার থাকবে তাই নবী করিম সাল্লাহ ইসলাম এটাও হাদিস যে তোমার পাপের পরে আল্লাহ যদি তোমাকে সাজা দেয় বা সাজাস্বরূপ কোনো কষ্টে বিপদে ফেলে দেয় তো তুমি শুকর করো যে তোমার আল্লাহ তোমার পরকালকে উজ্জ্বল দেখতে চায় তোমার আল্লাহ তোমার পরকালকে শান্তিপূর্ণ দেখতে চায় পাপ করেছো তার সঙ্গে সঙ্গে সাজা দিয়ে সেটাকে ক্ষমা করে দিচ্ছে কিন্তু যারা পাপের পরে সাজা পায় না বরং আরও নেয়ামাত পাচ্ছে তার মানে কি এদের ভবিষ্যৎ বড় অন্ধকার আল্লাহ এদেরকে ওই ভুলের মধ্যে থাক রাখতে চায় দেখতে চায় পরকালে তার সাজা বড় কঠিন হবে তাই পাপের পরে নেয়ামাত পেলে কখনো খুশি হতে নেই পাপের পরে নেয়ামাত পেলে তখন চিন্তা করতে হয় যে আমি এত ভুল করেছি পাপ করেছি তারপরেও আমি যখন নেয়ামাত পাচ্ছি তার মানে কি শয়তান আমাকে ঘিরে ধরেছে আল্লাহর থেকে আমাকে দূরে নিয়ে যাচ্ছে কিন্তু পাপের পরে যদি সঙ্গে সঙ্গে কোনো সাজা পাই মানে কোনো কষ্ট কোনো ক্ষতিগ্রস্ত হই তার মানে কি আল্লাহ আমাকে ওই পাপের সাজা দিয়ে দিয়েছে আমার পরকাল এবার হয়তো মঙ্গল হবে ভালো হবে তো আল্লাহর শুকর করে কারা যারা আল্লাহকে বোঝে আল্লাহর নেয়ামাতকে যারা উপলব্ধি করে বা আল্লাহর নেয়ামাত কি যারা এই জ্ঞান রাখে তারা আল্লাহর শুকর করে আর যারা আল্লাহর নিয়ামাতকে নিয়ামাত বলে জানে না মানে না তাদের জন্য কিছু না তাদের জন্য দুনিয়ায় সব কিছু তারা দেখছে আজ যারা দুনিয়া এসেছে কাল তারা দুনিয়া ছেড়ে যাচ্ছে কিন্তু যাওয়ার আশা কেউ করছে না সারা জীবন এখানে থাকার আশা করছে তাই যা কিছু চাচ্ছে এই দুনিয়ার জন্য সঞ্চয় করছে আর কোরআন হাদিস বলছে তোমরা এই দুনিয়ার জন্য সঞ্চয় করো না এটা তোমাদের চিরস্থায়ী স্থান নয় জাস্ট ট্রানজেক্ট পয়েন্ট এখানে এসেছ ফিরে যেতে হবে চিরস্থায়ী কোথাও অন্য কোথাও আর যারা মোসাফির রাস্তায় ঘর তৈরি করে না তারা রাস্তায় শুধু সময় কাটানোর জন্য যতটা প্রয়োজন ততটা করে তো এই দুনিয়া আমরা মোসাফিরের মতো এখানে বড় বড় রাজবাংলা তৈরি করে কোনো কাজে আসবে না সব ছেড়ে যেতে হবে বরং ওই রাজবাড়ি যদি পরকালের জন্য তৈরি করি অর্থাৎ যে পয়সা আমরা এই দুনিয়ার আয়েস ইশরাত আরাম শান্তির জন্য খরচ করছি যদি ওইটা নেকির পথে খরচ করি তো সেখানে রাজবাড়ি তৈরি হবে চিরস্থায়ী সেখানে সেখান থেকে আর শিফটিং নেই এখান থেকে শিফটিং হয়ে যাবে দু বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর খুব বেশি তারপর এখান থেকে শিফট হয়ে যেতেই হবে কিন্তু যেখানে যাচ্ছে সেখান থেকে আর শিফটিং নেই তো এই দশ বিশ বছর আমরা কষ্ট সহ্য করতে পারছি না তাহলে ওখানকার কষ্ট কী করে সহ্য করবো একবার ভেবে দেখুন আল্লাহ তৌফিক দান করুক আমরা যেন আল্লাহর বান্দা হয়ে ওইভাবে জীবনযাপন করতে পারি যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে দেখতে চেয়েছেন আশা রাখি আমার এই ছোট ভূমিকাকে মনে রাখবেন আসুন এবার আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই এখানে এক ভাই লিখছেন কিন্তু উনি ওনার নাম ঠিকানা কিছু লেখেননি উনি লিখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মৌলানা সাহেব আশা করি আপনি ভালো আছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালো ও সুস্থ রাখুক যাহাতে আপনি এইভাবে দিনের খেদমাত করতে থাকতে পারেন আপনি যেভাবে আমাদেরকে দিনের শিক্ষা দিচ্ছেন সত্যি আমরা ইহকাল ও পরকালে আপনার কৃতজ্ঞ থাকবো হুজুর শয়বারাত খুব নিকটে আসছে তাই যদি দয়া করে আপনি ওই রাতের আমলগুলি একটু আগে বলে দিতেন তো খুব ভালো হতো আপনাকে সালাম এবং অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে দুয়ায় স্মরণে রাখবেন হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আমার প্রিয় ভাই আপনি যে কেউ লিখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার এই কথাগুলির জন্যে দুয়ার জন্যে আমি সর্বদা কৃতজ্ঞ থাকব এবং আপনারা আমাদেরকে শুনছেন দেখছেন বা যা কিছু বলছে এগুলো দেখে শুনে বুঝে এর উপরে আমাল করার চেষ্টা করছেন শুক্রুল্লাহ এটাই যথেষ্ট আমি তো সর্বদা আপনাদের জন্য দোয়া করছি করতেও থাকব ওইরূপ আপনাদের কাছে অনুরোধ করছি এই পবিত্র রাতে আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ থেকে স্বাস্থ্য থেকে শান্তিতে থেকে এইভাবে দিনের খেদমত করতে পারি নবী নবীর আহলেবায়তের দিন বা সঠিক ইসলামিক ইতিহাস ও সংবিধান সকলের কাছে পৌঁছে দিতে পারি আপনাদের সকলের কাছে এটাই অনুরোধ রইল যখন রাতে আমলের সময় আমলের পরে আগে নিজেদের জন্য আপনাদের জন্য দোয়া করবেন তখন এই অধম ভাইকে আপনাদের এই বন্ধুকে যেন দোয়ায় ভুলবেন না এর জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব তো আমার প্রিয় ভাই কি বোন আপনি যেই লিখেছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার এই প্রশ্ন রাখার জন্যে বা ওই বিষয়ে আপনি জানতে চেয়েছেন যে বিষয়ে আমি হয়তো উল্লেখ করতাম তবে আপনি বলেছেন বলে আমি আগেই সেটা উল্লেখ করে দিচ্ছি সেটা হচ্ছে শয়বারাতের আমাল মানে সবে নিমায় সাবান পনেরোই সাবানের রাতের বিশেষ আমাল আপনারা জানেন হাদিসে নবী নবীর আহলেবাদ থেকে বর্ণিত হয়েছে যে সাবে কাদর মানে রমজান মাসের যে পবিত্র রাত যে রাতকে সাবে কদর বলা হয় বছরের সর্বশ্রেষ্ঠ বা উত্তম রাত ওই রাতের পরে আল্লাহর নিকটে সর্ব উত্তম রাত হচ্ছে শাবে বারাত এই রাতকে নবী ও নবীর আহলে নিজেদের রাত বলেছেন সবে কদর সমস্ত নবী ও নবীর উম্মতের জন্য ছিল আর এই সাবে বারাত পনেরোই সাবানের রাত আহলে বায়ত নিজেদের রাত বলেছেন যে রাতে নবী ও নবীর উম্মতের সমস্ত মনোকামনা আশা আল্লাহ পুরো করবে বলেছে তাই এখানে আমি রবায়ত পড়ে শোনাতে চাই যেভাবে আজকের রাতের সম্পর্কে উল্লেখ হয়েছে এবং পরস্পর স্টেপ বাই স্টেপ আজ রাতের আমালগুলো আপনাদেরকে বলতে চাই আশা রাখি আপনারা সবাই মন দিয়ে শুনবেন আর এই এপিসোডটা এপিসোড নম্বর লিখে নিন যদি প্রয়োজন হয় তো বারবার দেখুন যাতে এগুলো মনে রাখতে পারেন বা এইভাবে ওই রাতে আমাল করতে পারেন তবে কিছু বিস্তারিত দোয়া আছে সেগুলো আমি হয়তো এখানে সময়ের সংকটের জন্যে উল্লেখ করতে পারবো না কি বড় দোয়া হয়তো আপনারা মনে রাখতে পারবেন না শুনে তাই ওই দোয়াগুলোর জন্যে আমি যে বইগুলোর নাম বলবো বা অ্যাপগুলোর নাম বলবো আপনারা ওইগুলো ডাউনলোড করে ওই সমস্ত আমাল বা দোয়া ওখানে দোয়া আছে আশা রাখি সেটাকে দেখে আমাল করার চেষ্টা করবেন নিমায় সাবান মানে পনেরোই সাবানের রাত ये शब इंतहाई मुबारक है माने बड़ो मुबारक रात इसके बारे में इमाम जाफ़र सदक अलैहिस्सलाम से रवायत है कि जब इमाम बाकर अलैहिस्सलाम इस रात के फ़ज़ल के बारे में सवाल किया तो आपने फरमाया ये रात शब कदर के बाद तमाम रातों से अफजल है ইমামে জাফর সাদিক আলাইসালামের কাছে যখন ওনার ছেলে ইমাম মোহাম্মদ বাকির আলাইসালাম জিজ্ঞাসা করলেন যে এই রাত কি সম্মান রাখে বা স্থান রাখে আল্লাহ নজরে তখন ইমামে জাফর সাদিক আলাইসালাম বললেন শবে কদরের পরে মানে রমজানের ওই বিশেষ রাতের পরে সর্ব উত্তম বা আফজল রাত হচ্ছে আজকের এই রাত পরবর দিগার ইস রাত মে আপনি अपना फजल करम इनायत करता है এই রাতে আল্লাহ রবুল আলমিন নিজের রহম ও করম নিজের বান্দাদের ওপরে नाजिल करे और बंदों को अपने करम से माफ़ कर देता है और আজকের রাত্রে আল্লাহ নিজের বান্দাদেরকে ক্ষমা করে আপনারা জানেন বছরের মধ্যেই একটাই রাত এমন রাত যে রাত্রে সমস্ত রুহকে আজাদ করে দেওয়া হয় এমনকি যারা আজাবে আছে কষ্টে আছে কবরে তাদেরকেও মুক্তি দেওয়া হয় এক রাতের জন্যে তাহলে চিন্তা করুন কত রহমতের রাত কত বরকতের রাত इमाम जाफर सल्लम बोलचन आज के रात परवरदिगार अपने बंदों को माफ़ कर देता है कोशिश करो इस रात में खुदा का तकर्रब हासिल करो कि बोलचन चेष्टा करो तुम्हारा यही रात्र अल्लाह निकटतम हवार ये वो रात है जिसके बारे में परवरदिगार अपनी ज़ात की कसम खाई है कि अपने साइलों को अपनी बारगाह से खाली हाथ वापस नहीं करेगा यही शही रात जे रातेर अल्लाह कसम খেয়েছে जल्लाह निजर को কোনো के निराश করবে না তার কাছে যে প্রশ্ন করবে সওয়াল করবে দাবি করবে তাকে খালি হাত পাটলটাবে না নিরাশ করবে না জব তক সে মাসিয়াতকে সওয়াল না করে যতক্ষণ সে কোনো পাপের এমন জিনিসের প্রশ্ন বা সওয়াল করছে না দাবি করছেন যেটা করলে সে পাপে লিপ্ত হয়ে যাবে মনে করুন কোনো অবৈধ হারাম কাজের জন্যে সে দাবি করছে আল্লাহ আমাকে তৌফিক দাও আমি যেন ওই হারাম কাজটা করতে পারি তো যদি হারাম প্রশ্ন করে হারাম দাবি করে আল্লাহ সেটা কখনো পূরণ করবে না হয়তো আমরা বুঝি না জানি না তাই অনেক অনেক সময় আমরা এমন জিনিসের দাবি করি যেটা আমাদেরকে গুনায় লিপ্ত করে দেবে আর আল্লাহ কিন্তু নিজের বান্দাদের জন্য অমঙ্গল চায় না গুণা চায় না তাই হয়তো সেই সমস্ত দোয়া কবুল হয় না তাই ইমাম কি বলছেন আল্লাহ এই রাত্রে নিজের কোনো বান্দাকে নিরাশ করে না তার দাবিকে রদ করে না যতক্ষণ সে গুনার প্রশ্ন না করে পাপের প্রশ্ন বা পাপের দাবি না করে ये वो रात है जिसे परवरदिगार आलम ने हमारे लिए उसी तरह करार दिया है जैसे शब कदर को पैगंबरों के लिए মানে অন্য পয়গম্বরদের জন্য যেমন শবে কদর আল্লাহ বিশেষ উপাসনা ইবাদতের রাত দুয়ার রাত রেখেছিল ওইরূপ আজকের রাত নবী ও নবীর আহলে ব্যতের জন্য বিশেষ উপাসনা ইবাদতের রাত তাই ওনারা নিজের উন্মতি বা অনুগামী অনুসারীদেরকে এই রাতে জেগে বিশেষ আমল করার জন্যে হুকুম করেছেন আদেশ করেছেন বা অনুরোধ করেছেন लिहाजा इस रात में दुआ व सना पर सुनाए परवरदिगार की कोशिश करो এই রাত্রে যত সম্ভব আল্লাহর হামদ সানা করো উপাসনা করো এবং আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করো इस रात में सुल्तान असर हज़रत इमाम ज़माना अज्जल्ला फ़रज शरीफ की वलादत बा सादत दो सौ पचपन हिजरी में हुई थी আর এই রাতের শেষ অংশ আপনারা জানেন পনেরোই সাবানের রাতের শেষ অংশ মানে ভোরের সময় শুভে সাদিক যাকে বলা হয় যে সময় আমরা নামাজে সব পড়ি আর সকালে নামাজের জন্য প্রস্তুত হই ওই সময় আমাদের যুগের এমাম এমামে জামান আলাহ ইসলাম জন্ম নিয়েছিলেন এই পৃথিবীতে চোখ খুলেছিলেন তাই এই রাতের সম্মান আরও অনেক বেড়ে গিয়েছে হয়তো আল্লাহর নজরে ছিল যে মুনকিসুল বাসারিয়া আল্লাহর বান্দাদেরকে যে নেজাত দেবে সে এই রাতে আসবে তাই আগে থেকে এই রাতের এত ফজিলত বরকত বা নিজের রহমত রেখেছে এই রাতে নিজের বান্দাদের জন্য চিন্তা করুন সমস্ত পাপীদেরকে যারা আল্লাহর আজাবে আছে তাদেরকেও এই রাতে এক রাতের জন্য মুক্তি দান করা হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা এই রাতে যেন জেগে ওইভাবে আল্লাহর উপাসনা এবাদতের মাধ্যমে দুয়া নামাজের মাধ্যমে কাটাতে পারি যেভাবে নবী নবীর আহলেবায়ত আমাদেরকে শিক্ষা দিয়েছেন আদেশ করেছেন বা বলেছেন তো আসুন এবার আমি আজকের রাতের কিছু আমাল বলতে চাই আজকের রাতের ফজিলত বললাম এবারে আমি আজকের রাতের আমাল বলতে চাই আপনারা মন দিয়ে শুনুন আজকের রাত্রের আমালে এক নম্বর হচ্ছে গোসল গোসল জ বা বাইশে তাকফিফে গুনায় আজকের রাত্রে দিনের বেলা যদি কেউ গোসল করে থাকে সে আলাদা করেছে কিন্তু রাতের আমালের জন্যে গরমকাল কোনো অসুবিধে নেই সন্ধ্যার পরে মানে মগরবের পরে এই গোসলটা করতে হবে আর এই গোসল করা মানে রবায়ত বলছে নিজের গুনাহকে ধোয়ার সমান সওয়াব এই গোসল করা মানে নিজের পাপকে ধোয়া এটা একটা আন্তরিক পবিত্রতা বা মানবিক পবিত্রতা একে বলা হয়েছে এটা কোনো শারীরিক পবিত্রতা নয় শারীরিক পবিত্রতা মানে শরীরের ময়লা পরিষ্কার করা বা পানি দিয়ে ধোয়া এটা একটা ভালো জিনিস ভদ্রতা সভ্যতার জন্য ভালো কিন্তু এই গোসল যদি কেউ ওই সবে কদরের বা সবে বারাতের নিয়াতে করে যে আমি পবিত্র সাবান মাসের সবে বারাতের আমাল করার জন্যে গোসল করিতেছি কোরবাতন এল আল্লাহ মনে রাখবেন খুব সহজ নিয়াত নিয়াত হবে আমি সবে নিমায় সাবানের মানে পনেরোই সাবানের রাতের গোসল করিতেছি কি সবে বারাতের গোসল করিতেছি যদি কেউ তার্তিবের সহিত মানে কলে নলে শাওয়ারে গোসল করে তো সে বলবে তার্তিবের সহিত এই গোসল করিতেছি সবে নিমাই সাবানের কি পনেরোই সাবানের রাতের গোসল করিতেছি কি সবে বারাতের গোসল করিতেছি সন্ন্যত প্রবাতেন আল্লাহ আর কেউ যদি পুকুরে নদী নালায় ডুব মেরে গোসল করতে চায় তো সে তখন তারতিবি বলবে না সে তখন ইরতেমাসি বলবে ডুব মেরে গোসল করাকে ইরতেমাসি বলা হয় তো নিয়ত করবে এইভাবে আমি সবে বারাতের গোসল করিতেছি ইরতেমাসির সহিত কোরবাতন এল আল্লাহ শুধু কোরবাতান আল্লাহ সন্ন্যত বলারও দরকার নেই আমি সবে নিমাই সাবান কি সবে পনেরোই সাবানের গোসল করিতেছি কি সবে বারাতের গোসল করিতেছি তারতিবের সহিত করবাতেন এলাল্লাহ এবার আমি গোসলের নিয়ম যত বহুবার বলেছি আগে মাথাকে চুল সমেত ঘাড় পর্যন্ত ভালো করে ধুতে হবে তারপরে শরীরের ডান ভাগ কাঁধে থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সমস্ত জায়গায় ভালো করে পানি পৌঁছে দিতে হবে তারপর শরীরের বাম ভাগ বাম সাইড কাঁধের ওপর থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সমস্ত জায়গায় যেন পানি পৌঁছে যায় এইভাবে গোসল করে করে তারপরে আমাল করুন তো মনে রাখবেন এই গোসল বড় সব মানে পাপ ধোয়ার সব চিন্তা করুন তারপরে বলা হচ্ছে और अ, दो रकत নামাজ শবে নিমায় সাবানকে নিয়ে আসছে পড়ে মানে আজকে রাত্রে শবে নিমায় সাবানের নিয়ত করে দু একাত নামাজ পড়বে নিয়ত হবে আমি শবে বারাতের দু একাত নামাজ পড়িতেছি করবাতেন আল্লাহ কি শবে নিমায় সাবানের দু একাত নামাজ পড়িতেছি করবাতেন আল্লাহ সবে পনেরোই সাবানের দু একাত নামাজ পড়িতেছি করবাতেন আল্লাহ যে কোনোভাবে নিয়ত করলে আল্লাহ অন্তরের খবর রাখে যে আমি কোন নামাজ পড়তে যাচ্ছি কোন রাতের আর কি নামাজ পড়তে যাচ্ছি তাই এই পদ্ধতি বা নিয়মটা বা নিয়তটা অন্তরে রাখবেন মুখে বলার দরকার নেই অন্তরের অন্তরে বলবেন আমি সাবে বারাতের কি পনেরোই সাবানের রাতের দূরে কাত নামাজ পড়িতেছি করবাতেন আল্লাহ আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবেন আর এই নামাজে প্রথম রেখাতে সুরায় আলহামদের পরে সুরায় কুলিয়া আইয়াল কাফিরুন পড়তে হবে একবার সুরায় আলহাম আর একবার সুরায় কুলিয়া আইয়াল কাফিরুন আর দ্বিতীয় রেখাতে সুরায় আলহাম পড়ার পরে সুরায় কুলু আল্লাহ আহাদ পড়তে হবে মনে থাকবে প্রথম রেখাতে সুরায় আহমদের পরে সুরায় কুলিয়া ইউল কাফেরুন আর দ্বিতীয় রেখাতে সুরায় আহমদের পরে সুরায় কলু আল্লাহ আহাত পড়তে হবে নামাজ পড়া শেষ হয়ে যাবে তারপরে তসবিয়ে বিবি জাহরা সালামুল্লাহ তসবিয়ে ফাতেমা জাহরা সালামুল্লাহ আল্লাহ পড়তে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর চৌত্রিশ বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আর সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তেত্রিশ বার এটা তসবি জাহরা পড়া বলা হয় তসবি জাহারা সালামুল্লাহ আল্লাহ পড়তে হবে এইবার তসবি পড়ার পরে মোফাতুল জানানি শবে নিমায় সামানের আমাল দেখুন শবে বারাতের আমাল দেখুন ফিফটিন্থ নাইট নাইট অফ সাবান আমি কিছু অ্যাপের নাম বলছি যেমন রাজনিয়াজ ওখানে রোমান ইংলিশে সমস্ত আমাল দেওয়া আছে শিয়া টুলকিট ডিভাইন পালস বা বাংলা দোয়া সবচেয়ে আপনাদের জন্য উত্তম হচ্ছে বাংলা দোয়া বাংলায় লেখা আছে সেখানে উচ্চারণ সহ লেখা আছে সাবান মাসের আমাল আছে বাংলা দোয়া একটা ডাউনলোড করে নিন কারণ হয়তো সবাই মুফাতুল জানান সংগ্রহ করতে পারবেন না কারণ আমালের সবচেয়ে সুন্দর বা উত্তম বই যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে মোফাতুল জানান মানে জান্নাতের চাবি বইটার নাম বাংলায় যদি ব্যাখ্যা করি তো জান্নাতের চাবি মাফাতিউল জানান এই বইটা উর্দু ইংলিশ বিভিন্ন ভাষায় আছে আপনারা ডাউনলোড করে নিন আর পনেরোই সাবানের আমালে যান পনেরোই সাবানের রাতের আমালে ওই নামাজের উল্লেখ আছে আর নামাজের পরে তসবিয়ে ফাতেমা জাহারা আর তসবি ফাতেমা জাহার পরে একটা দুয়া পড়তে বলা হয়েছে আল্লাহ হাদিল্লাইলা ও মৌলুদেহা আজকের রাত আর এই রাতের জন্য বাচ্চা জন্ম নিয়েছিল তার ওসিলা করে দোয়া অর্থাৎ এমামে জামান আলাহ ইসলামের ওই দোয়াটা মানে ইমামে জামান আলাহ ইসলামের জিয়ারাত বা ওনার দর্শনের স্বভাব রাখে ওই দোয়াটা পড়ুন তো মোফাতুল জানানে যে দোয়াটা দেওয়া হয়েছে নামাজের পরে তসবি পড়তে হবে দোরেকাত নামাজ বললাম তারপরে তসবি তসবি পড়ার পরে ওই দোয়াটা পড়তে হবে যেটা মুফাতুল জানানে আপনারা পাবেন বা এই সমস্ত অ্যাপ যার নাম নিয়েছি এগুলো আপনাদেরকে স্ক্রিনের উপরেও এর আগেও দেখানো হয়েছে আশা রাখি আজও দেখানো হবে এই সমস্ত অ্যাপগুলো আপনারা ডাউনলোড করে ওখানে সমস্ত আমাল বা দোয়া দোয়া দোয়া আছে আর যদি আপনারা নিজেরা না করতে পারেন তো যে চারজনের নম্বর দেওয়া হচ্ছে জনাব হাবিবুল্লাহ খান সাহেব জনাব মৌলানা আলী রেজা সাহেব মোশতাক ভাই কি মৌলানা তাফাজুল মল্লিক সাহেব কারোর সঙ্গে সম্পর্ক করে ওনাদের কাছ থেকে পিডিএফ ফাইল নিতে পারেন আমালের পুরো পিডিএফ ফাই পিডিএফ ফাইল রেডি আছে ওনারা পাঠিয়ে দেবেন বিশেষ করে আলী রেজা সাহেব মৌলানা আলী রেজা সাহেব ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে ওনাকে বলুন যে হুজুর সবে নিমাই সাবানের মানে সবে বারাতের পনেরোই সাবানের রাতের আমাল একটু পাঠিয়ে দিন আশা রাখি পিডিএফ ফাইল পাঠিয়ে দেবে ওখানে সমস্ত আমাল ধারাবাহিক হিসেবে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কিভাবে আমাল করতে হবে আজকের রাত্রের বিশেষ জিয়ারাত যেগুলো পড়তে বলা হয়েছে এমাম হোসেন আল্লাহ ইসলামের জিয়ারাত ওই জিয়ারাত দোয়া আছে বা অন্য অনেক কিছু তসবি তাহলিল বা দোয়া যা কিছু আমি এখন বলতে যাচ্ছি ওগুলো ওখানে আপনাদের সামনে লিখিত পাবেন তাই যদি সম্ভব হয় যদি আপনারা নিজেরা ডাউনলোড করে নিতে পারেন খুব ভালো আর যদি নিজেরা না পারেন তাহলে সহজ হয়ে যাচ্ছে আপনারা এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ওনাদের কারো কাছ থেকে পিডিএফ ফাইল নিজের মোবাইলে নিতে পারেন আর দেখে আমাল করতে পারেন আশা রাখি খুব সহজ হয়ে যাবে আমাল করা আপনাদের জন্য এবারে ওই দোয়াটা পড়ার পরে শেষদায় যেতে হবে দোরেকাত নামাজ নামাজের পর তসবিয়া মা ফাতেমা জাহরা তসবিয়া মাহাতেমা জাহরার পড়ার পরে বিশেষ যে দোয়াটি বলছি আজকের রাতের ওই দোয়াটা পড়তে হবে খুব ছোট বেশি বড় দোয়া নয় ওই দোয়াটা পড়ার পরে এবারে শেষদায় যেতে হবে সেজদা যে বিশেষ কিছু জিকির আছে এগুলো পড়তে হবে যেমন বিশ বার ইয়া রব্বে ইয়া রব্বে ইয়া রব এইভাবে বার বলতে হবে তারপরে সাতবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এইভাবে সাতবার বলতে হবে তারপরে লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ এটা দশবার বলতে হবে তারপরে মাশা আল্লাহ মাশা আল্লাহ মাশা আল্লাহ এইভাবে দশবার বলতে হবে তারপরে লা আতা ইল্লা বিল্লাহ এটাও দশবার বলতে হবে যদি কেউ কম বেশি করে কোনো অসুবিধে নেই বলে যায় অনেক সময় গণতে মনে রাখতে মনে রাখতে তো যদি কেউ কম বলে কোনো অসুবিধা নেই যদি বেশিও বলে কোনো অসুবিধা নেই অনেক অনেক সময় আমরা ভাবি বেশি হয়ে গেছে যা এত বেশি হয়ে গেল এবারে কি করব একবার ফেরত নেবেন না কি কম হয়ে গেছে পড়ে দিন বা যদি কম রয়েও যায় কোনো অসুবিধা নেই যেভাবে বললাম এইভাবে পড়ুন বিশবার ইয়ারাব্বে ইয়ারাব্বে ইয়ারাব তারপরে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সাতবার তারপর লাহল ওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহ দশবার মাশাল্লাহ দশবার লা কুয়াতে ইল্লা বিল্লাহ দশবার যদি পড়েন তো ভালো এবারে এরপরে সলবাদ পড়তে হবে দরুদ শরীফ পড়তে হবে নবী আলে নবীর ওপর আল্লাহমা সাল্লাহ আলা মোহাম্মদ ও আলী মোহাম্মদ এটা কিন্তু শেষ দেয় এই জিকিরগুলো শেষ দেয় পড়ার পরে এবারে নিজের মনোকামনা আশা আল্লাহর কাছে বর্ণনা করুন যেটা আল্লাহর ওয়াদা যে আজকের রাত আল্লাহ নিজের বান্দাকে নিরাশ করে না তার দাবিকে কখনো রদ করে না যতক্ষণ সে ভুল বা কোনো পাপের জন্য হারামের জন্য দাবি না করে তো আশা রাখি ওই শেষদার অবস্থায় কাতর হয়ে যদি আপনার কাছে আল্লাহর কাছে চান উদ রব্বাকুম তদারওয়ান বা হুফিয়াতান নিজের প্রতিপালকের কাছে চাও কাতর হয়ে একা নিরাবিলে তো আশা রাখি আপনার মনোকামনা আশা পুরো হয়ে যাবে যেটা হয়তো সবে কদরেও আপনি পাননি সেটা আজকের রাতে পেয়ে যাবেন একবার চেষ্টা করে দেখুন তো এইভাবে নামাজ পড়তে হবে বা দোয়াগুলো পড়তে হবে এবারে সবে নিমায় সাবানে কিছু মকসুস বিশেষ দোয়া আছে যেগুলো মোফাতুল জানান বা ওই যে অ্যাপগুলো বললাম ওই অ্যাপে দোয়া আছে मफ़तुलजनान में उसका जिक्र शब निमा शाबान के मखसूस और मख्तसर दुआएँ जो मफ़तुलजनान में जिक्र हैं पढ़े मैंने विशेष করে ছোটো ছোটো দোয়া আছে আজকে রাত্রে মফাতুল জানানে দোয়া আছে বা দোয়া অ্যাপগুলো দোয়া আছে ওগুলো পড়ুন বারায় খায়ের ও বরকত ও মকফরত ও সোয়াবে জিয়ারতে ইমাম ওয়াক জেসে ইয়ামন ইয়ামন ইলেহ মল জাল এবাদি ফিলমুলিম্মাত এইভাবে এই দোয়াগুলো শুরু হয় এই সমস্ত দোয়া যদি পড়েন তো মনে রাখবেন ইমাম নবীদের সঙ্গে সাক্ষাতের যে স্বভাব সেই স্বভাব পাবেন আর তাছাড়া আল্লাহর রহমত ও মকফরত আল্লাহর তরফ থেকে পাবেন এবারে আজকে রাত্রের কিছু বিশেষ বড় বড় দোয়া মানে সারা রাত যখন জাগতে হবে তো আল্লাহর উপাসনার মধ্যে রাতটা কাটাতে হবে মনোরঞ্জন করে যেরকম সাহেবাতের রাত্রে আমাদের দেশে ঘরে হয় গান বাজনা হৈহল্লাড় ছেলেরা যুবক ছেলেরা মোটর সাইকেলে বাইসক্রিং করছে ঘুরে বেড়িয়ে বেড়াচ্ছে মনে রাখবেন উপাসনার রাত এই আল্লাহর উপাসনার রাতকে যদি খোদা না করে কেউ পাপের মধ্যে কাটায় তো তার বছর কিন্তু মঙ্গল হবে না সে কিন্তু জীবনে শান্তি পাবে না নিজের মরহুমদেরকে স্মরণ করুন কবরস্থানে যেয়ে তাদের জন্যে ফাতেয়া পড়ুন কবরের উপরে হাত থেকে যদি সাতবার সুরায় ইন্না আনজালনা পড়া হয় তো যতক্ষণ ওই মানুষ ওই ব্যক্তির কবরের ওপরে হাত থেকে ওই সুরায় কদর পড়ে বা রবায়ত বলছে আগামী সাত দিন পর্যন্ত আল্লাহ ওই কবরের বাসি থেকে মানে যদি কবরে কেউ থাকে এমন ব্যক্তি যার উপরে আল্লাহর আজাব হচ্ছে আল্লাহ আজাব তুলে নেয় তো কমসে কম সারা বছর যদি সুযোগ না হয় তো কমসে কম এই শয়বারাতের রাত্রে এই পবিত্র রাত্রে নিজের মরুমিনদেরকে যেন ভুলবেন না আমি বিশেষ একটি ঘটনা যদি সময় পাই তো শেষে শোনাবো মরমিনরা আমাদের অপেক্ষায় থাকেন যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন মাতা পিতা ভাই বোন আপনরা তেনারা অপেক্ষায় থাকেন যে আজ রাত কমস কম আমার ছেলেরা কি আমার ভাইরা কি আমার বোনেরা কি আমার আপনরা আমাকে কিছু উপহার দেবে আমাকে কবর থেকে কবরের আজাব বা কষ্ট থেকে মুক্তির পাওয়ার রাস্তা করে দেবে আমার জন্য কিছু শান্তির ব্যবস্থা করে দেবে তেনারা অপেক্ষায় থাকেন তখন সারা রাত অপেক্ষা থাকার পরেও যদি তারা কিছু না পান তখন নিরাশ হয়ে যান কষ্ট পান বড় আল্লাহ আমি আমার সন্তান যে সন্তানের জন্য দিন রাত এক করে পরিশ্রম করে মেহনত করে তাদের শান্তির জন্য সব কিছু কামিয়ে আয় করে রেখে এসেছে আজ তারা শান্তিতে জীবনযাপন করছে কিন্তু একবার আমাকে তারা স্মরণ করলো না এইভাবে তারা আঘাত পান বা কষ্ট পান তাই যাতে যারা আঘাত বা কষ্ট না পান কমস কমে এই শয় বারাতের রাত্রে তাদের জন্য সাতকা দিন সবচেয়ে উত্তম হচ্ছে তাঁদের নামে দান খয়রাত করুন যা কিছু এখানে দান খয়রাত করবেন তার উত্তম রূপে সেখানে তাকে উপহার স্বরূপ দেওয়া হবে কিছু না করতে পারেন কমস কম ফাতেহা পড়ুন দূরে কাত নামাজে হাদিয়াই ওয়ালেদাইন আজকের রাত্রে বিশেষ করে পড়তে বলা হয়েছে যেগুলো ওই সমস্ত দুয়ার বইতে শিখের আছে দোয়ায় হাদিয়ায় ওয়া সালাত হাদিয়াতুল ওয়ালেদাইন যা নামাজ হাদিয়া ওয়ালে দেন দুরেকাত নামাজ পড়তে কি কষ্ট দুরেকাত নামাজ পড়ুন যারা নামাজ পড়ে না নামাজ পড়তে জানে না খুব দুর্ভাগ্য তাদের জন্যে তবুও কমসে কম ফাতেহা তো পড়ুক কী সে মুসলমান যে ফাতেহাও পড়তে পারে না সুরে আলহাম পড়ার যার শক্তি নেই সে নিজেকে মুসলমান বলে এর চেয়ে তো তুচ্ছ শব্দ আমি ব্যবহার করতে পারছি না যে সুরে আলহাম পড়ার ক্ষমতা রাখে না সে কি করে নিজেকে মুসলমান বলে যে সুরায় আলহাম এখনও মুখস্থ করতে পারেনি যে আলহামদের মধ্যে আল্লাহ তার জন্যে সমস্ত বরকত সুখ শান্তি রেখেছে তাই চেষ্টা করুন আজকের রাত্রে কমস কম এই অল্প আমাল যেগুলো বলছে এগুলো করে নিজেও লাভবান হন এবং বিশেষ করে নিজের মরুমেনদের যদি জন্য যদি কিছু করতে পারেন তো অবশ্যই করবেন আজকের রাত যা কোনো তাদেরকে নিরাশ করবেন না যেমন আপনি চান আল্লাহ আপনাকে যেন আজকে রাত্রে নিরাশ না করে আপনার মনোকামনা আশা পুরো হয়ে যায় ওইরূপ তারাও আপনাদের কাছে মরমিনরা যেনারা মারা গিয়েছেন আপনাদের আপনরা আজকের রাত্রে কিছু আশা নিয়ে থাকে যে আমার বাল বাচ্চারা আমার আপনরা আত্মীয় স্বজনরা আজ আমাকে কিছু তোহফা দেবে উপহার দেবে আমার দুঃখের বা কষ্টের নিবারণের জন্য তারা কিছু করবে তাদেরকে যেন নিরাশ করবেন না তাই আজকের রাত এবাদতের রাত উপাসনার রাত তাই আজকের রাত্রে কিছু দুয়া বিশেষ দোয়া পড়তে বলা হয়েছে যেমন দোয়ায় কুমাইল দোয়ায় তওয়াসুল এই সমস্ত দোয়া আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন ডাইরেক্ট দোয়া লিখুন দোয়ায় কুমাইল লিখুন আপনাদের সামনে দোয়া এসে যাবে দোয়ায় তওয়াসুল লিখুন দোয়ায় তওয়াসুল এসে যাবে যদি বই থাকে তো বই দেখে পড়ুন নইলে নিজের মোবাইলে এই সমস্ত দোয়া ডাউনলোড করে পড়তে পারেন আর যে সমস্ত অ্যাপগুলো আমি বললাম বা টিভিতে স্ক্যানার দেখানো হয়েছে এই অ্যাপগুলো যদি নিয়ে নিতে পারেন তো আপনারা জানেন ওটা খাজানা এক জায়গায় সব কিছু পেয়ে যাবেন সমস্ত নামাজ দোয়া সারা বছরের আমাল দোয়া দানি সব কিছু ওখানে দোয়া আছে তা আপনারা চেষ্টা করুন ওই অ্যাপগুলো ডাউনলোড করার আর নইলে যেমন বললাম এই চারজনের মধ্যে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করে পিডিএফ ফাইল নিয়ে নিন বিশেষ করে মালানা আলি রেজা সাহেব উনি সবচেয়ে বেশি পিডিএফ ফাইল প্রোভাইড করেন তো আপনারা ওনার কাছ থেকে আমালের পিডিএফ পিডিএফ ফাইল নিতে পারেন দোয়ায় কুমাইল পড়তে ভালো হয়েছে দোয়ায় তওয়াসুল আর যদি কেউ দোয়ায় কুমাইল বা দোয়ায় তওয়াসুল না পড়তে পারে তো বসে কমস কম তসবি ইউনুসিয়া জিক্রে ইউনুসিয়া যাকে বলা হয় বিসমুল্লাহ রহমান রহিম লাহ্লান্ত সুবাহানাকা ইন্নি কুন্ত মিনাল আলমিন ফস্তা জবনা লাহু আনজ্জাহ মিনাল গাম্মে কাদালেকা নুঞ্জিয়াল মমিনিন জানাবি ইউনুস নবীকে যখন মাসে গিলে নিয়েছিল মাঠের পেটে ছিলেন তখন উনি এই জিকির করতেন আল্লাহ তোমার ছাড়া কেউ প্রতিপালক নেই আমি নিজের নফসের ওপরে জুলুম করেছি যে উনি তার কাওলা করেছিলেন আল্লাহ তুমি আমাকে এই দুঃখ কষ্ট থেকে নিজাত দাও মুক্তি দাও তখন আল্লাহ বলছে ফাস্ত জামনা লাহু আমি ইউনুস নবীর দোয়াকে কবুল করলাম এবং তাকে ওই সংকট বা কষ্ট থেকে মুক্তি দান দিলাম কাতালেকা নুনজিয়াল মমিনিন এইরূপ আমি সমস্ত মমিনিনদেরকেও মুক্তি দান দিই নেজাত দিই এই জিকের পড়তে থাকুন ইনশাল্লাহ হয়তো আল্লাহ আপনাকে এমন কষ্ট থেকে মুক্তিদান দেবে যার বহুদিন ধরে আপনি অপেক্ষা করছিলেন আজকের রাত্রে হয়তো আপনার নসিবে আল্লাহ লিখে দেবে ওই কষ্ট ওই মুক্তি থেকে আপনি নেজাত পাবেন ওই কষ্ট থেকে মুক্তি পাবেন বা ওই দুঃখ কষ্ট থেকে নেজাত পাবেন তো আশা রাখি এই জিক্রে ইউনুসিয়া ইয়ে যারা অন্য বড় বড় দোয়া পড়তে না পারবে মসজিদে বসে মামুসাল্লার উপরে বসে নামাজের পাঠের উপরে বসে জিক্রে ইউনুসিয়া পড়তে থাকুন لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم كذلك ننجي المؤمنين এই সমস্ত দোয়াগুলো কিন্তু বকশিস বা মাগফিরাত বা আল্লাহর কাছে নিজের হাজাত বা দাবিগুলো পাওয়ার জন্য একটা সুন্দর ওসিলা বা একটা জরিয়া আর এছাড়া কোরআনে কিছু বিশেষ সুরা পড়তে বলছি আজকে রাত্রে এই সুরোগুলো যদি কেউ পড়ে তো এর মধ্যে বহু আল্লাহর রহমত বরকতের জিকির এসেছে আল্লাহ নিজের বান্দাদেরকে কি কি নেমাত দিয়েছে এই সুরগুলোর মধ্যে সেগুলো বর্ণনা হয়েছে তাই এই সুরগুলো পড়ুন যাতে আল্লাহর ওই রহমত আপনার নসিবে হয় বা আপনি পেতে পারেন আর যদি সম্ভব হয় তো এই সুরাগুলো পড়ে নিজের মরুমেনদের রুকে বক্সে দেবেন হয়তো কবরে তারাও আল্লাহর রহমত পাবে বিশেষ করে এমাম জামান ইসলাম বলেছেন যোগের ইমাম তাদেরকে ফতেহা পড়ে বা কোরআন তেলাওয়াত করে তাদের নামে বক্সে দাও যাদের ওপরে ফতেহা পড়ার জন্য দুনিয়ায় কেউ নেই তাদের হয়তো কোনো আপন আত্মীয় স্বজন বেঁচে নেই যে তাদের জন্য কিছু করবে তাই তাদেরকে দিন অনেক স্বভাব পাবেন যেমন সুরা ইয়াসিন সুরাই ইয়াসিন বিশেষ করে আজকে রাত্রে কেউ যদি তিনবার সুরাই ইয়াসিন পড়ে নিজের কোনো উদ্দেশ্যকে নিয়ে জাল্লা আমি আমার এই উদ্দেশ্যকে পুরো হতে দেখতে চাই আমার এই মনোকামনা আশাকে তুমি পুরো করে দাও নবী আল্লাহ বারবার বলেছেন ইয়া আলী সুরাই ইয়াসিনকে যদি কেউ বিশেষ উদ্দেশ্যকে নিয়াত করে পড়ে তো আল্লাহ তার সেই উদ্দেশ্যকে পুরো করে দেবে তাই আজকের রাত্রে কমসে কম তিনবার যদি কোনো উদ্দেশ্যকে নজরে রেখে বিশেষ কোনো সংকটকে কোনো রোগকে বা কোনো জিনিসকে নজর রেখে সুরাই ইয়াসিন তিনবার পড়া হয় তো আল্লাহ রব্বুল আলমিন তার মনোকামনা আশা পুরো করে দেয় তাকে ওই সংকট থেকে বা কষ্ট থেকে মুক্তি দান দেয় কেউ ওই রোগ থেকে আল্লাহ তাকে শেফা দান দেয় তাই তিনবার সুরায় ইয়াসিন পড়বেন আর সুরায় দোখান সুরায় রহমান সুরায় ওয়াকিয়া সুরায় জুমা সুরায় মুলখ আর সুরায় হালাতা হল আতা আল ইনসানি সুরায় হালাতা যে সুরায় ইনসান বলা হয় সুরায় হালাতা সুরায় মুলক এই সুরগুলো পড়বেন পাঁচ থেকে সাতটি সুরা নাম নেবেন এগুলো পড়বেন সুরায় মোসাম্মিল কামলিওয়ালা নবীর নামে যে সুরা ইনশাল্লাহ এর যে বরকত আর এর যে প্রভাব নিজের জীবনে দেখবেন এটা পাওয়ার পরে আমাকে বলবেন শুক্র আদায় করবেন যে মামা সাহেব কোনো উপায় বলে দিয়েছিলেন যেটা করে আজ আমি আমার জীবনে এই শান্তি ফিরে পেয়েছি বা আমার জীবনে এই সুখ শান্তি এসেছে বা আমি এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়েছি বা এই রোগ থেকে অরোগ্য হয়ে গেছি আশা রাখি এটা মনে রাখবেন এছাড়া আজকের রাতের বিশেষ আমাল হচ্ছে জিয়ারতে ইমাম হোসেন আলাইসলাম ইমাম হোসেন আলাইসলামের জিয়ারত হচ্ছে বিশেষ আমাল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবে আমরা যেন ইমাম হোসেন আলাইসাল্লাম রওজায় যেয়ে কারবেলায় যেয়ে ওনার রওজার কবরের নিকটে যে এই জিয়ারাত পড়তে পারি তবে যদি কেউ রওজায় না যেতে পারে তো ইমাম বলেছেন তোমরা যে যেখানে আছো সেখান থেকে আমাকে স্মরণ করো আমার জিয়ারাত করো আমি তোমাদের জিয়ারাত শুনবো আর তোমাদের শেফাত করব। তাই আশা রেখে আমরা নিজের বাড়ি থেকে হোক নিজের গ্রামের মসজিদ থেকে হোক যেখান থেকে কারবালার দিকে মুখ করে এই জিয়ারাত পড়ব ইমাম হোসেন আলাইসালামের আপনারা ওই সমস্ত অ্যাপের মধ্যে বা বইয়ের মধ্যে বা পিডিএফ ফাইলের মধ্যে এই জিয়ারাত দেওয়া আছে আজকে রাত্রে এই জিয়ারত অবশ্যই পড়ুন যে জিয়ারাত হাজার সুন্নত হজের চেয়ে তো বেশি স্বভাব রাখে কেননা আজ যে হজ হচ্ছে মনে রাখবেন এটা এমাম হোসেন আল ইসলামের কোরবানির দান এজিদ কাবাঘরের ওপরে আগুনের বর্ষণ করেছিল পাথর মেরে কাবাঘরকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল বহু ঘটনা ইসলামিক ঘটনা যা আছে হয়তো আপনারা অনেকে শোনেননি ইমাম হোসেন আলাইসালাম এজিদের বিরুদ্ধে নিজের জীবন দান দিয়ে ওই কাবার পবিত্রতা বাঁচিয়েছেন ওই ইসলামকে বাঁচিয়ে গেছেন এই নামাজ রোজা হজ জাকাত আর যা কিছু দিনের উপর আমাল হচ্ছে মনে রাখবেন এটা কারবালার শহীদদের বিশেষ করে ইমাম হোসেন আলি ইসলামের কোরবানির নাতিজায় আজ আমরা সব কিছু ফিরে পেয়েছি বা ইসলাম বজায় আছে ওনারা যদি কোরবানি না দিতেন তো এজিদ হাকিমে শামের সন্তানরা এই ইসলামকে ধ্বংস করার পুরো ব্যবস্থা করে ফেলেছিল নামাজ পড়তো না সে মদ পান করতো মেহরামদের সঙ্গে জেনা করত ইতিহাস তুলে দেখুন এ সমস্ত সব জিনিস আমার মৌলী মালানা ভাইরা জানে তারা জেনে শুনেও বলে না সেটা এজিদের পাপ তারা লোকাচ্ছে আর এর জন্যে তারা দায়ী হবে আর আজও যারা এজিদকে ভালোবাসে আমি তো তাদের জন্য দোয়া করি পবিত্র রাত আল্লাহ যারা এজিদকে রাজি আল্লাহ তালা আনো বলে বা এজিদকে ইমাম হোসেন আলাহ ইসলামের বিরুদ্ধে যে লড়াই করেছিল বা যুদ্ধ করেছিল শহীদ করিয়েছিল ইমাম হোসেন আলাহ ইসলামকে আল্লাহ সেই এজিদকে যদি কেউ ভালোবাসে বা ভালো মনে করে তো আমি তো দোয়া করছি আল্লাহ হাসরের দিনে এদেরকেও এজিদের সঙ্গে রেখো যে স্থান তুমি এজিদকে দেবে ইমাম হোসেনের হত্যাকারীকে দেবে আল্লাহ সেই স্থানে এই মুসলমানদেরকেও রেখো যারা আজ এজিদের থেকে রাজি বা আজ আজও এজিদকে রোজাল্লা তালা আনো বলছে তারাও খুশ আমিও খুশ আমিও খুশি আর আমাদেরকে বা আহলে বেতের অনুগামী অনুসারীদেরকে মাওলা ইমাম হোসেন আল ইসলাম বা ওনার সাথীরা যারা নিজের জীবন দান দিয়ে রক্ত দান দিয়ে ইসলামকে বাঁচিয়ে গেছে তানারা যেখানে থাকবেন আল্লাহ আমাদেরকে ওখানে রেখো আর এওকাল ও পরকালে ইমাম হোসেন আল ইসলামের জিয়ারত ও ওনার শেফাত নসিব করো এর চেয়ে তো বড় দোয়া করতে পারি না আশা রাখি আজকে রাত্রে ইমাম হোসেন আল ইসলামের জিয়ারত ভুলবেন না তারপরে বলা হয়েছে আজকে রাত্রে ইমাম জামান আলাহ ইসলামের জন্মের রাত এই রাতের শেষে উনি জন্ম নিয়েছিলেন তাই আজকের রাত্রে ইমামে জামান আল ইসলামের জিয়ারাত পড়তে বলবেন না বিশেষ করে জিয়ারাতে আলী আসিন আলী আসিন নবীর বংশধারীদেরকে বলা হয় তো ওই জিয়ারাতে আলী ইয়াসিন ইমামে জামান আল ইসলামের বিশেষ জিয়ারাত ওই জিয়ারাতটা পড়তে বলবেন না আর যদি সম্ভব হয় তো তারপরে একাত নামাজ পড়বেন আমি একাত নামাজ পড়িতেছি পড়বাতন এলা আল্লাহ আল্লাহ আকবর সকালে নামাজের মতো একাত নামাজ পড়ে এমামে জামানাকেও হাদিয়া করতে পারেন তবে উনি বেঁচে আছেন বলে আমরা ওই নামাজটা ওনার মাতা পিতাকে হাদিয়া করি আর এর পরিপ্রেক্ষে এমামের জামান আলাহ ইসলামের তরফ থেকে যে দুয়া বা উপহার পাবেন তার অপেক্ষা করুন তো এমামে জামান আলাহ ইসলামের জিয়ারত পড়বেন তাছাড়া আজকের রাত্রে সবচেয়ে সহজ আমাল হচ্ছে যত পারবেন যত সম্ভব সালোয়াত পড়বেন এর চেয়ে তো উত্তম কোনো আমাল শরীয়তের ভাষায় বলা হয়নি যখন কোনো দুয়া দানি বা নামাজ বা কোরআনকানি বা অন্য আমাল যদি না করতে পারে তো তার জন্য সবচেয়ে সুন্দর বা সহজ আমাল বলে হচ্ছে দরুদ পাঠ করো কেননা দরুদের স্বভাব ফেরিস্তারা গুনতে পারে না আর দরুদের পরিবর্তে আল্লাহর যে রহমত বা বরকত আল্লাহ নিজের বান্দাদেরকে দান করে সেও কেউ জানে না তাই অন্তর থেকে নবী ও আলী নবীর ওপরে ওই রাতে যত সম্ভব দরুদ পাঠ করুন আল্লাহম সাল্লি আলা মোহাম্মদ ও আলী মোহাম্মদ আল্লাহম সাল্লি আলা মোহাম্মদ ও আলী মোহাম্মদ যত দৌরদ পাঠ করবেন মনে রাখবেন তত গুনার ক্ষমা হবে নেকি বিরুদ্ধ হবে জীবনে বরকত আসবে জীবনে সুখ শান্তি আসবে মনোকামনা আশা পুরো হবে আর আখেরাতে খোদা না করুক যদি আপনার নেকির পাল্লা হালকা হয়ে যায় আর পাপের পাল্লা ভারী হয়ে যায় তখন এই দরুদের স্বভাব ওই নেকির পাল্লার উপরে রেখে দেওয়া হবে সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে আর পাপের পাল্লা হালকা হয়ে যাবে এই স্বভাব থেকে যেন কেউ নিজেকে বঞ্চিত না করে তাছাড়া আজকের রাত্রে দুরেকাত নামাজে হাদিয়ায় ওয়ালেদাইন যেটা আমি বললাম নিজের মাতা পিতার জন্যে যেনারা মারা গেছেন বা কোনো আত্মীয় স্বজনের জন্যে দুরেকাত নামাজ পড়ে হাদিয়া করবেন ওনারা কিন্তু অপেক্ষায় থাকবেন যেনারা এই দুনিয়া থেকে চলে গেছেন তাই দু রেখাত নামাজ পড়তে ভুলবেন না ওনাদের জন্যে আর চার রেখাত নামাজ শেষ রাতে পড়তে বলা হয়েছে মানে আফটার মিড নাইট যেটা জুম্মার দিনে মাওলা আলী আলাইসলামেরও নামাজ বলা হয় তবে অনেকে বলেছেন না এটা ভিন্ন কেননা মাওলা আলী আলাইসলামের যে নামাজটা আমরা জুম্মার দিনে পড়ি ওটায় প্রতি রেখাতে আলহামদুর পরে পঞ্চাশ বার কলু আল্লাহ পড়তে বলা হয়েছে কিন্তু আজকের রাতের যে এই চার রেখাত নামাজ নিয়ত হবে আমি দু রেখাত নামাজ পড়িতেছি পনেরোই সাবানের রাতের কোরবাত আল্লাহ দু রেখাত করে পড়তে হবে চার রেখাত নামাজ আর প্রতি রেখাতে আলহামদুর পরে একশোবার কলু আল্লাহ হাত পড়তে হবে তসবি হাতে নিয়েও পড়তে পারেন একটা একটা করে দানা গুনতে থাকবেন তসবি হাতে নিয়ে তো প্রতি রেখাতে মনে রাখবেন আলহামদুল পরে একশোবার সোরে কলু আল্লাহ হাত পড়তে হবে চার রেখাত নামাজ হয়ে যাবে এইবারে শেষ দেয় যে দোয়া পড়ুন কিছু দোয়া আছে যেটা নবী করিম সাল্লাহ সাল্লাম নিজের উম্মতিদেরকে তালিম দিয়েছিলেন যে ঘটনাটা ইতিহাসে লেখা হয়েছে যে ওই শয়বাতের রাত ছিল নবী নিজের বিছানা থেকে উঠে যেয়ে কোথাও একা নিরাবিলে উপাসনা করছিলেন বিবি আয়েশা উনি হঠাৎ ঘুম ভেঙে গেল দেখলেন নবী ওনার পাশে নেই যেটা ইতিহাস লিখছে ওনার মনে জাগলো মনে হয় নবী অন্য কোনো স্ত্রীর বাসায় গিয়েছেন সুতরাং নিজের বাড়ি থেকে বাইর হয়েছেন ঘর থেকে বাইর হয়েছেন কিভাবে বাইর হয়েছেন পুরো ইতিহাস লেখা আছে ওটা আমি এখন বলতে চাই না সাদা একটা চাদর গায়ে দিয়ে বাইর হয়ে ঘুরে দেখছেন নবী কোথায় এমন সময় ওনার নজর এক নিরাবিল স্থানে পড়েছে এই খেমার মধ্যে যেখানে নবী শেষ দেয় যে আল্লাহর কাছে উপাসনা করছেন আর যে দোয়াটা নবী পড়েছিলেন যদি আমাদের সুযোগ হয় আপনারা এই দোয়াটা পড়বেন আমালে এই দোয়াটাও দোয়া আছে নবী করিম সাল্লাহ ইসলাম এইভাবে শেষদায় দোয়া পড়ছিলেন সাজাদ আলাকা সোয়াদি ওয়া খেয়ালি ওয়া আমা নবিকা ফোয়াদি হাদি ইয়াদায়া ওয়ামা জানাই তো আলা নাফসি আদিম ও তুরজা লিকুল্লা আদিম ইন ইকফর লিয়াল আদিম ফাইন ওলা ইকফর উদ্দম্বাল আদিম ইল্লা রব্বুল আদিম এই দোয়াটা সেজদায় পড়বেন তারপরে সেজদা থেকে উঠে বসে আবার একটা ছোট দোয়া আছে ওটা পড়তে বলা হয়েছে তারপরে সেজদায় যেয়ে একটা ছোট দোয়া পড়তে বলা হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন এইভাবে বলো আফার তো ওয়াজিফি তোরাবে ও হক আলি আন আসজুদা লাকা এই দোয়া পড়ার পরে যদি যদি কেউ আল্লাহর কাছে নিজের মনোকামনা চায় তো নবী বলছেন আমি আমিন বলবো মানে আমি সেফারিশ করব তোমার দোয়া যাহাতে আল্লাহ কবুল করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যেভাবে নবী আহলে বেত নবী আমাদেরকে এই সমস্ত সুন্দর নামাজ আমাল বা দোয়ার শিক্ষা দিয়েছেন এগুলো করে যেন আমরা নিজের জীবনকে সাধন করতে পারি বা ওইভাবে জীবনযাপন করতে পারি যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে দেখতে চান বা যেভাবে জীবনযাপন করার আমরা আশা রাখি আশা রেখে এই দোয়াটা মনে রাখবেন তবে আজকের রাত্রে চেষ্টা করবেন যত সম্ভব দান খয়রাত করতে নিজের মরমদেরকে যেন ভুলে যাবেন না আসফাহানে দুই বন্ধু ছিল একজন গরিব ছিল আর একজন ধনী ছিল তো ধনী বন্ধু নিজের গরিব বন্ধুকে বলতো সবসময় দেখো আমি আমার বাচ্চাদের জন্য কত সঞ্চয় করেছি তাদের শান্তির জন্য কত সুন্দর ঘর তৈরি করেছি তাদের জন্য ব্যাংক ব্যালেন্স রেখে যাচ্ছি তাদের জীবনে শান্তির জন্য সব কিছু সংগ্রহ করে দিয়েছি আর তুমি যা কিছু সঞ্চয় করছো তুমি নিজের পরিবারে শুধু প্রয়োজনে খরচ করছো তাছাড়া বাকি পয়সাগুলো দান খয়রাত করে অন্যদেরকে দিয়ে শেষ করে যাচ্ছ তুমি একবার তোমার পরে তোমাদের সন্তানের সম্পর্কে ভাববো তাদের জন্য কিছু সঞ্চয় করে যাও তাদের জন্য কিছু জমা করে যাও তখন ওই গরিব বন্ধু বলতো উনি বলতেন আমার প্রতিপালক আমাকে যেভাবে রুজি দিচ্ছে আমার বাল বাচ্চাদেরকে রুজি দিবে আমি তাদেরকে সুন্দর শিক্ষা দিয়েছি তাদেরকে তার বিয়ে দিয়েছি তারাও পরিশ্রম করে মেহনত করে হালাল রুজি খুঁজে নেবে সুতরাং আল্লাহ রহমত থেকে আমি নিরাশ নয় যে আল্লাহ আমাকে দিচ্ছে আমার বাল বাচ্চাদেরকেও দিবে এইভাবে নিজের বন্ধু থেকে বলতেন নিজের পরকালের একবার চিন্তা করো মরার পরে যখন ফেরিস্তা জিজ্ঞাসা করবে সঙ্গে কি নিয়ে এসেছো তুমি কি বলবে যে আমি আমার বাল বাচ্চাদের জন্য সব জমা করে এসেছি ঘর বাড়ি তৈরি করে দিয়ে এসেছি তাদের আনন্দের সানন্দের জন্য সমস্ত উপায় করে এসেছি ব্যাংক ব্যালেন্স রেখে এসেছি ফেরিস্তা বলবে তুমি নিজে কি নিয়ে এসেছো সেটা দাও তখন কি দেবে কিন্তু নিজের গরিব বন্ধু বলে তুচ্ছ মনে করে মানে কথাটা ভুলিয়ে দিত কিছুদিন পরে ওই গরিব বন্ধু মারা গিয়েছে যখন মারা গিয়েছে তো দাফন করার পরে ওই ধনী বন্ধুর ওই গরিব বন্ধুর বাচ্চাদেরকে বলছে আমি তোমার বাচ্চাদেরকে বা তোমার বাপকে বারবার বলতাম তুমি কিছু সঞ্চয় করে নিজের বাল বাচ্চাদের জন্যে জমা করে যাও কিন্তু উনি আমার কথা শুনিনি সবসময় অন্যদেরকে দিতেন দান খয়রাত করতেন খরচ করতেন আজ যদি উনি কিছু ধন দৌলত জমা করে রেখে যেতেন তোমাদের কাজে আসতো তখন ছেলেরা বলছে না চাচা আপনি ভুল বুঝছেন আমার বাবা যান আমাদের জীবনে কখনো কোনো কষ্ট হতে দেননি আমাদের প্রয়োজনকে পুরো করেছিলেন উনি জীবনে আর আমাদেরকে আলহামদুলিল্লাহ সুশিক্ষায় শিক্ষিত করে গেছেন আমাদেরকে ইসলামিক তারবিয়ত দিয়ে গেছেন আল্লাহ যেমন ওনাকে রুজি দিচ্ছিল আমাদেরকেও রুজি দেবে আমরাও মেহনত করে পরিশ্রম করে নিজের জীবনযাপন করে নেব আপনি একদম চিন্তা করবেন না লজ্জিত হয়ে বাড়ি ফিরে আসছে কিছুদিন পরে মানে বিরাট ঘনিষ্ঠ বন্ধু ছিল একা হয়ে গেল মানুষটা ছমাস হয়নি মারা গিয়েছে শোকে এবারে মরার পরে ধনী বাপের ছেলেরা বলছে এনারা জীবনে বেঁচে থাকতে বড় বন্ধু ছিলেন তো ওনার পাশেই কবর দেওয়া হোক সুতরাং ওই গরিব বন্ধুর পাশেই কবর দেওয়া হয়েছে কবরস্থানে গোরস্থানে ওখানেই দাফন করা হয়েছে এবারে কবরের যে দাফন করা হয়েছে তার পরের দিনের রাত ছিল শয়বারতের রাত আজকের এই রাত মনে করুন শয়বারতের রাত পনেরোই সাবানের রাত আর পনেরোই সাবানের রাত্রে আল্লাহ রুহকে আজাদ করে মুক্তিদান দেয় তারা ফিরে আসে নিজের আপনদের নিকটে আসে আর অপেক্ষা করে আমাদের আপনা আমাদের জন্য কিছু নেই কী করবে বাল বাচ্চা কিছু দান করবে সুতরাং পরকালে উভয়কেই আজাদ করা হয়েছে গরিব বন্ধু ধনী বন্ধু আলামে বারজাকে সাক্ষাৎ হয়েছে সুতরাং রাত্রে যখন তাদের রুখ আওয়াজ আজাদ করা হয়েছে তো তারা নিজের নিজের বাসায় ফিরে আসছে গরিব বন্ধু নিজের বাসায় যখন ফিরে এসেছে কী দেখছে আমার বাচ্চারা আমার নামে দান খয়রাত করছে বিধবা মহিলাদেরকে কাপড় দিচ্ছে এতিম বাচ্চাদেরকে কাপড় দিচ্ছে পানহার দিচ্ছে এইভাবে যত নেকি তাদের দ্বারা সম্ভব ছিল নিজের মরম পিতার জন্য তারা করেছে আর তার পরিবর্তে সে যখন ফিরে এসেছে তো কি দেখছে তার কবর একটা সুন্দর রাজমহলে পরিবর্তন করে দেওয়া হয়েছে মানে নেকির পরিবর্তে এখানে আল্লাহ তাকে অনেক কিছু দান করেছে আর ওদিকে ধনী বন্ধু নিজের বাসায় ফিরে গেছে যে কি দেখছে এখনও সে মরে বেশি সময় হয়নি কিন্তু আপনারা জানেন সবাই বাড়িতে যেটা হয় হালুয়া পুরি পরোটা তৈরি করে খাচ্ছে খুশির রাত বলে সবাই আনন্দ করছে একবার তাকে কেউ স্মরণ করছে না তারিখ লিখছে যেটা আল্লাহ মাজাস্তাকাব সিরাজি নিজের বইতে লিখছেন আর উনি কোনো ভুল কথা কোনো এমন ঘটনা বইতে লেখেন না বা জাগা দেন না যেটা সত্যি নয় তাই আল্লাহ আল্লামা দাস্তাকাব সিরাজি আল্লাহ নেক বান্দা উনি লিখছেন ওই মরহম নিজের বাচ্চাদের দরজার দাঁড়িয়ে অপেক্ষায় আছে যে আমার বাচ্চারা আমার জন্য কিছু নেকি করবেন কমসে কম একবার ফাঁথা পড়ে দেবেন সারা রাত কেটে গেল তারা বড় ধন দৌলত পেয়ে আনন্দ করেছিল কেউ একবার তাকে ফতেও দেয়নি ভোরের সময় ও ফিরে এসেছে দুই বন্ধু ফিরে এসেছে ফিরে এসে গরিব বন্ধু নিজের কবরে গেছে মানে সেই রাজপ্রাসাদ হয়ে প্রবেশ করেছে আর এদিকে এই বন্ধু তার কবর সেই অন্ধকার কালো কটরি যাকে বলা হয় যার মধ্যে আলো নেই ভয়ঙ্কর অবস্থায় সেই তার মধ্যে তাকে ফেরিস্তা প্রবেশ করতে বলছে তখন সে জিজ্ঞাসা করছে এই পাশের ঘর আমার বন্ধুর এই কবর এত উজ্জ্বল এত আলোকিত কি করে হলো তখন ফেরিস্তারা বলছে তোমার বন্ধুর ছেলেরা তাকে নেকি দিয়েছে তার জন্য ওপার পাঠিয়েছে সুতরাং তার কবরকে আল্লাহ সাজিয়ে দিয়েছে সুন্দর করে দিয়েছে তোমার ছেলেরা তোমাকে কিছু দেয়নি বলে তোমার কবর যেভাবে সেইভাবে অন্ধকার আছে তখন ওই বন্ধু দরজা দাঁড়িয়ে নিজের বন্ধুকে সালাম করছে আমি কি ভেতরে আসতে পারি তখন ফেরিস্তা বলছে না এই সুখ শান্তি যে জীবনের নেকি করে এসেছে নেকির ফল পাবে ফমাইয়া আমাল মিসকাল আদার রাতিন খায়রাইয়ারা ওমাইয়া আমাল মিসকাল আদার রাতিন রাইয়ারা যে যে করে এসেছে সে তার ফল পাবে তুমি নেকি নিয়ে আসনি সুতরাং তোমার জন্য ওই অন্ধকার আর ও নেকি নিয়ে এসেছিলো বা ওর পরে ওর বাচ্চারা ওদের জন্য নেকি করছে বলে আর সে শান্তিতে আছে তো এটা একটা বাস্তব ঘটনা মনে রাখবেন যেটা ওই মরুমদের ছেলেরা স্বপ্নে দেখে নিজের বাবাদেরকে ওই পরিস্থিতিতে দেখে আল্লামা দাস্তাকাব সিরাজিকে বলেছিলেন তাই উনি এই ঘটনাটা শিক্ষাদায়ক ঘটনা একটা ইব্রাত এর মধ্যে শিক্ষা আছে বলে উনি নিজের বইতে লিখেছেন বা আল্লাহর বান্ধবদেরকে জানানোর চেষ্টা করেছেন তা আল্লাহ আশা রাখি আমরা এই ঘটনা থেকে শিক্ষা লাভ করব এবং নিজের পরকালের মঙ্গলের জন্যে নিজেরাও নেকি করে যাব আর নিজের বাচ্চাদেরকে ওইভাবে ভালো শিক্ষা বা তরবিয়ত দিয়ে যাব যাতে আমাদের বাচ্চারা আমাদের যাওয়ার পরে যেন আমাদের কাজে আসে বা আমাদের জন্য নেকি করে এই দোয়ার সঙ্গে বা এই কথার সঙ্গে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি আপনাদের কাছে অনুরোধ রইল আমিও আপনাদের জন্য দোয়া করব তবে আপনারা এই অধম নিজের ভাইকে বন্ধুকে নিজের দোয়া যেন আজকের রাতে ভুলবেন না ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত